এখন আমাদের প্রশ্ন হলো সৃষ্টির রহস্য সম্বন্ধে কিছু আলোচনা করতে হবে যদি এই আলোচনা করতে গিয়ে অনেকেই হয়তো মাথা চুলকাবে এসব কী কথা হচ্ছে ভাল লাগছে না কিন্তু একটু ঠান্ডা মাথায় শুনতে হবে সৃষ্টির তত্ত্ব সবসময় জানবেন এবং লক্ষ্য করবেন যখনই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের কোনো জায়গায় আলোচনা হবে তখনই দেখবেন দ্বিতীয় স্কন্দকে তারা লাভ মেরে বেশিরভাগ চলে যান কারণ বলে দ্বিতীয় স্কন্ধটা অত্যন্ত কঠিন এত গভীর রহস্য আছে দ্বিতীয় স্কন্ধ আলোচনা করা অসম্ভব হয়ে পড়ে কিন্তু দ্বিতীয় স্কন্ধটা ওই জন্য বৃন্দাবনে আমাদের রসিকতা করে বলেন এখানকার সব বক্তা হলো অদ্বিতীয় বক্তা বলে কেন বলে দ্বিতীয় স্কন্ধকে বাদ দিয়ে বলে ওই যে অদ্বিতীয় বক্তা দ্বিতীয় স্কন্ধকে কেটে দেন কেন ওটা বড় বড় কঠিন মাথা চুলকাতে হয় তা আমি এখানে অত্যন্ত সহজভাবে আমার যোগ্যতা নাই তথাপি অত্যন্ত সহজভাবে আপনাদের কাছে কিছু আলোচনা করব খুব ঠান্ডা মাথায় যদি বিচার করেন কিছু বুঝতে পারবেন গোটা তাম সৃষ্টির একটু রহস্যের ইঙ্গিত দেব আর তৃতীয় স্কন্ধে যখন যাবেন তখন সেখানে আবার গভীর সৃষ্টির রহস্য আছে তো আমরা সৃষ্টির রহস্য নিয়েই বেশি আলোচনা করলে তাহলে মাথাও খারাপ হবে তাই এখানে একটু বুঝুন তৃতীয় স্কন্ধে আমি অল্প আলোচনা করব যেখানে বলা হচ্ছে এক্ষুনি বলা হলো একটু আগে কিছুক্ষণ আগে যত দ্রব্য কর্ম কাল স্বভাব জীব এগুলো সব তত্ত্ব এগুলো গম্ভীর তত্ত্ব এগুলো অনুভব করা খুব মুশকিল হয়ে যায় কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পঞ্চ পাঞ্চভৌতিক ইত্যাদি শ্লোক আমি আলোচনা করেছিলাম এই যে ভগবান কি করে সৃষ্টি করেন বলে যখন কোনো কিছু থাকে না যখন সৃষ্টি বলে কোনো কিছু নেই যখন সৃষ্টি বলে কোনো কিছু নেই তখন কে কাকে অবলোকন করবে ভগবান একা সেই সমস্ত সৃষ্টি সমবরুদ্ধ সমস্ত ভগ আমি দশম স্কন্ধের সাতাশি নম্বর শ্লোক থেকে বলেছিলাম জয় জয় যা জয় জিত দোষ তো গুণা তমসি यदात्मनः समवरुद সমস্ত ভগ ইত্যাদি শ্লোকে আলোচনা ভগবান যখন সমস্ত কিছু সৃষ্টিকে অবরুদ্ধ করে যখন চুপচাপ থাকেন তখন টাইম যেটা সময় বলেন সেটাও থাকে না আবার যখন মহাবিষ্ণু যখন নিঃশ্বাস প্রশ্বাস বলেছিলাম নিঃশ্বাস ত্যাগ করেন তার সঙ্গে সঙ্গে সমস্ত ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয় এটা ব্রহ্মসংগীতা থেকে আমি কিছু তুলে ধরেছিলাম আপনাকে মনে আছে যৈক নিঃশেষিত কাল মথাবলম্ব জীবন্তী লোভ মিলজা জগদন্দনাথা বিষ্ণুর মহান ঈশ্বর কলাবিশেষ মাদি পুরুষম তমহম ভজামি তাহলে এখানে বলছেন যে ভগবানের থেকে নিঃশ্বাসের থেকে সমস্ত জগৎ অনন্ত ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়ে পড়ে এক অহম বহু শ্যাম উপনিষদে বলছেন সে তো স্বরে আমি এক আছি বহু হইব তখন ভগবান নিজেকে এরমভাবে ব্যক্ত করব পূর্ব পূর্ব কল্পের বহু পূর্বের যে জীব সকল সব ভগবানেতে নিজেদের যে সংস্কার এটাকে বীজ রূপে গাছের যেমন বীজ থাকে বীজটা দেখে কেউ হট করে অনুভব করতে পারবে না সেই বীজ রূপে সবাই তাদের পূর্বের সংস্কার নিয়ে অনন্ত জীব রাশি ভগবানের মধ্যে চুপ চুপচাপ থাকে যখন প্রকাশ করেন তখন কিভাবে সৃষ্টিটা হয় সেই সম্বন্ধে একটু বিচার করা হচ্ছে ঠান্ডা মাথায় যেন সবাই শোনার চেষ্টা করবেন বলছেন ভগবান মায়াকে যিনি বসে রেখেছেন তাই তো তা নাহলে তো প্রথম এই শ্লোকটা বললাম জয় জয় জয় জয় ইত ইয়ে দোষ প্রভু তোমার মায়া অজা একে সরিয়ে দাও শিগগিরি কেন এ সামনে থাকার জন্য আমরা তোমার তত্ত্বকে উপলব্ধি করতে পারছি না কেন জীবগণ এত বড় সত্য কথাকে অনুভব করতে পারছেন না কি কারণ থাকতে পারে যেটা সম্বন্ধে আমি বলেছিলাম কি বলেছিলাম না আদত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতিম বিভুম অজ্ঞানে ন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি যন্তব কেন মুঝন্তি যন্তবাহ এইসব জীবগণ কেন মোহিত হন বলছে তার একটাই কারণ বিভু কখনো পাপ পুণ্য ইত্যাদি এসব নিয়ে মাথা ঘামান না তার এসব নিয়ে মাথা ঘামানো হয় তোমরা নিজের কর্মফলে ভোগ কর আমি তো তোমাদের বলি নাই তোমরা মায়াতে আকৃষ্ট হয়েছ মায়াকে ভোগ করার জন্য জড়িয়ে ধরেছ আমি তো তোমাদের বলি না চৈতন্য চরিতামিত থেকে এইসব কথা আমি উত্থাপন দু একটা কথা উত্থাপন না করলে হবে না ন আদত্তে কসচিত পাপম ন চৈব সুকৃতিম বিভূম অজ্ঞানে ন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি জন্তব্য কেন মুঝ্যন্তি যন্তভা বলে অজ্ঞানেন আবৃতম জ্ঞান অজ্ঞান তমের নাম কহিয়ে কৈত্যব ধর্ম অর্থ কাম মুখ্য আদি এই সব তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈত্যব প্রধান যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান এগুলোকে বিচার করলে বোঝা যাবে সব বেরোবে অল্প কিছু কথা আলোচনা করব আমি তার আগে বলতে চাই ভগবান বলছেন যে যারা আমাকে অনন্য চিন্তায়ন্ত যে জনামাং উপাসাতে তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম ভামি আহম সকালে সব কিছু প্রাতকালীন অধিবেশনে আলোচনা করা হয়েছিল ভগবান যোগক্ষেম গ্রহণ করেন কিন্তু কাদের চা কাদের যোগক্ষেম আপনারা বলবেন আমাদের তো কই করে না তোমাদের করবে ভগবান কি ঠেকা নিয়েছে নাকি এটা কন্ট্রাক্টার নাকি ভগবান তোমাদের ঠেকা নিয়েছে তোমরা তোমাদের তো গ্রহণ করবে না কেন তার পুরো কথাটাই তো বলে রেখি যদিও ব্যতিরিকভাবে তিনি করছেন এই পুরো সৃষ্টি অন্যায় ব্যতে ভগবানই করছেন তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে তিনি জগৎকে কাজে তিনিই করছেন কিন্তু যেটা ভক্তের জন্য ডাইরেক্ট তিনি করতে বাধ্য হন অপরের জন্য তো করতে পারবেন না তারা নিজের কর্মফলে ভোগ করে কিন্তু ভক্তের তো কোনো কর্মফল থাকতে পারে না ভক্তের কোনো কর্মফল থাকে না বৈষ্ণব পরম বৈষ্ণব যারা তাদের কোনো কর্মফল থাকে না তারা কর্মফলের বাইরে চলে যায় ন জন্মকর্ম বন্ধনম বৈষ্ণবানঞ্চ বিদ্যাতে বৈষ্ণবগণের পরম বৈষ্ণবগণ যারা তারা তাদেরকে জন্মকর্মের বন্ধন কোনো পীড়া দিতে পারে না তাহলে এখানে আমরা দুটো শ্লোকের আলোচনা করব এক হচ্ছে অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুঝ্যন্তীয় আর কাদের যোগক্ষেম ভগবান গ্রহণ করেন সেটা সম্বন্ধে ভগবান নিজেই বললেন ভগবান নিজেই বলছেন যে যোগক্ষেম আমি কার গ্রহণ করি মানে অনন্য চিন্তয়ন্ত যে জনা মাম উপাসাতে যারা অনন্য চিন্ত আমাকে অনন্যভাবে আমাকেই চিন্তা করে যেটা সকালে আলোচনা করছি কুসঙ্গে বলেছিলাম অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তিযোগেন যজেত পুরুষম পরম তকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম তাহলে এইগুলো সব শ্লোকগুলোকে যদি মেলান ট্যালি করেন এর মধ্যে কি উত্তর বেরোবে প্রথম কথা হল ভগবান বলছেন যে অন্য কোনো চিন্তাই করে না কেবল আমার চিন্তায় ডুবে রয়েছে অনন্য চিন্তায়ন্ত যে জানা মাং উপাসাতে পরিচুপাসাতে তেসাম নিত্যাভিযুক্তানম যারা অনন্ত সবসময় আমার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তাদের তেসাম নিত্যাভি যুক্তানাম যোগক্ষেম অহম তাদের যোগ এবং ক্ষেম যেগুলো প্রাপ্তির জন্য মানুষ চেষ্টা করে সেটাকে পাইয়ে দেওয়া আর সেগুলোকে রক্ষা করে অন্তিমে তাকে আমার চরণ প্রাপ্তি করিয়ে দেওয়া এটি উদ্দেশ্য ভগবানের একটা দায়িত্ব অন্য কোনো দেবতা এইসব দায়িত্বগুলো গ্রহণ করেন না অন্য কোনো দেবতাগণ এইসব দায়িত্বগুলো গ্রহণ করেন না ওই জন্য অন্য কোনো দেবতাগণের আরাধনা করলে আপনাদের সেরম একটা সুবিধা হবে না কেন তারা কোনো ব্যক্তিকে বলবেন তুমি সুন্দরী স্ত্রী চেয়েছো আমি দিয়ে দিয়েছি তারপর সেটা নিয়ে তোমার কি কেলেঙ্কারি ঘটলো এ তো আমাকে জিজ্ঞাসা করবে না আমাকে কি বলেছিল তুমি ধন দৌলত চেয়েছো আমি দিয়ে দিয়েছি धनम দেহি জনম দেহি যশো দেহি মাতারম আহা কত ভালো লাগছে মায়ের পায়ে তেল মাগাচ্ছে যশ দাও এই দাও ওই দাও আরে মূর্খ এটা তোর বন্ধনের কারণ হলো তো নিজেই বুঝতে পারলো না ধনম দেহি জনম দেহি যশো দেহি মাতারম আহা মা এই জন্যই তো বসে রয়েছে তোর গোলামি করার জন্য সব চেয়ে যাচ্ছে দাও দাও দাও দাও দাও কোনো সময় তো মুখে বেরোলাম নাও নাও নাও এটা একমাত্র বৈষ্ণবের বেরো সাধুর বেরো কোনোদিন মুখে বেরোয় না নাও নাও খালি দাও দাও দাও এই কি বিকিরি আমাদের বৃন্দাবনে আমরা ব্যাখ্যা করি অনন্ত কালের এই যে ল্যাংটো পানা উলঙ্গ ভাব যত দেয় তৃষ্ণা বেতন আরো দাও আরো দাও আরো দাও কোন সময় তৃপ্তি হবে মানুষের দেখাতে পারে কোনো ব্যক্তি বলতে পারে এটা পেলে আমি তৃপ্ত হব হয়েছে কোনো মানুষ আজ পর্যন্ত কোনো মানুষ হয়েছে কি কামের বস্তুগুলো দিয়ে দেবো তারপর তারপর সন্তুষ্ট হতে পারবে আর একটা চাহিদা বেড়ে যাবে যে কোনো বস্তু চাহিদা দেবে এটা পাওয়ার পর আর একটা চাহিদা যেটাকে বলে আমরা শাস্ত্রীয় ভাষা বলে গীতার সংসার গীতার সংসার গুরুদেব শিষ্যকে বলছে গীতাটাকে পড়বি রোজ যা গীতা এখন নিয়ে পড়ে গীতাটাকে ইঁদুর কেটে দেয় বলে দেখ এই বেকার ব্যাপার ইঁদুর কেটে দেয় এখন কি করে বলে বেড়াল নিয়ে আসে একটা ভালো হবে বেড়াল এলে এবার ইঁদুরটাকে তাড়াবে বেড়াল এনে বলে বেড়ালটা খাবে কি বেড়ালটা আমার এখানে কাজ করবে আর বাইরে গিয়ে খেয়ে আসবে এর জন্য একটা গরু দরকার দুধ কোথা থেকে পাবো এইভাবে গরু চলে এলো গরু পালন করতে গিয়ে ভজনের অসুবিধে আবার অন্য অন্য লোক রাখার দরকার এইবারে গীতা আর টুল টু সংসার হয়ে গেল যা গুরুদেব এসে বললে আমি তোমাকে গীতা পাঠ করতে বলেছি তা বলে তো গীতা একটা বিরাট সংসার করে ফেলেছো তুমি তুমি তো মরলে সংসারই হয়ে গেলে কি করব গুরুদেব গীতার জন্য এটা হলো বাহ ভালোই গীতা তুমি বুঝেছ এইভাবে লোকে গীতা সংসার তো এখানে বলছে আর চোখের জগতের লোকে ভালো ছিল একা ছিল কোথা থেকে বললো না ওকেই আমার চাই বিয়ে করতেই হবে বা বললাম আমি তোকে ত্যাগ করবো তোমাকে ত্যাগ করে দেবো আমার দরকার দরকার নেই যার সঙ্গে মজে মন কিবা হাঁড়ি কিবা ডোম ওকেই আমার চাই নে তাহলে ওকেই চাই নিয়ে আবার ছ মাসের মধ্যে লাতালাতি এবং ডিভোর্স হয়ে গেল যা কি হলো রে বলে আর চাই না কেন রে ছ মাস আগে যে বললি মরবো আমি আত্মহত্যা করো না করলে এই হচ্ছে আপনাদের চা পাওয়া সংসারের লোকেদের এই হচ্ছে চা পাওয়া কিরকম বলে কবি রবীন্দ্রনাথের ভাষায় সেটাকে বলতে বলতে গেলে কিরকম বলতে হয় বলছে যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না কেমন চাওয়া চাইবার আগে চিন্তা করলেন না কেন যাহা চাই তা ভুল করে চাই আর যা পাই তা চাই না এ আবার কেমন কথা বুদ্ধিমান ব্যক্তি চাওয়ার আগেই চিন্তা করবে যে ওর পরিণামটা কি হবে পেয়ে কি করব। কোনো বস্তুর ইউটিলিটি না জানলে সেই বস্তুটা নিয়েই বা কী করবে একটা শিশু বাচ্চা দু বছরের তাকে একটা সোনার দানা এই গয়নাগাটি সব তা হাতে দিয়ে বলে এটা আবার একটা কি হ্যাঁ একটা বাঁদরের হাতে যদি মুক্তের মালা দেয় সীতাদেবী বললেন এই মালাটা তুই নে হনুমানকে গলায় পড়ি হনুমান এটাকে নিয়ে দাঁত দিয়ে ছিঁড়ছে বলে কী রে তোকে এত বড় দামি একটা মুক্তের মালা দিলাম এই সুদুর্লভ এত দামি মুক্তের মালা তুই এটা দাঁত দিয়ে ছিঁড়লি বললাম মা আমি কি করব এটাকে ছিঁড়ে ছিঁড়ে দেখছি এর ভেতর রাম আছে কিনা এটা রাম নেই আমি কি করব। এটা হনুমানজি মহারাজ বলেছিলেন আর সাধারণ বাঁদরগুলো যে বাজারে আছে সেগুলো কি হবে মুক্তার মালা দিলে দাঁত দিয়ে ছিঁড়বে হনুমানজির ব্যাপারটা গণিনাম জ্ঞানীনাম বরিষ্ঠম হনুমানজির ওপর জ্ঞানী কেউ নেই কথার কথা আমি এর উদাহরণ দিলাম রামায়ণ থেকে তাহলে একটা বাঁদরের গলায় মুক্তার মালা এই কথাটা একটা আমাদের প্রচলিত দিলেই ছিঁড়ে ছিঁড়বে কিন্তু এক ছড়া কলা দিয়ে দাও পাঁচ থেকে পাঁচানা দাম ও আরামে খাবে ছিঁড়েছে বলে একটা ভালো জিনিস পেয়েছি ভালো জিনিস পেয়ে গেছে খাওয়ার জিনিস এই জন্য আমাদের ত্রিবিক্রম মহারাজ বলে একজন ছিল সেই চৈতন্যগণ আমাদের পৌপাদের গণ আমার গুরুপাদ পদ্মের সঙ্গেও থাকতেন তিনি একসঙ্গে তিনি অত্যন্ত কঠোর ব্যক্তি কড়া ব্যক্তি ছিলেন তাকে দণ্ডবোধ করলেই তিনি বুঝতে পারতেন কে কপট এত নিষ্ঠা বা ভজন আমাকে কেন জানি না খুব ভালোবাসতেন এবং প্রচুর আশীর্বাদ করতেন অনেক কথা সেসব কথা আর কে কাজ নেই তিনি অত্যন্ত আমাদেরকে হাসির উদ্রেক করিয়ে একটা কথা বলতেন <laughs> সেসব কথা সে মানে হাসতে হাসতে পেট ব্যথা বলতেন সুন্দরভাবে যে বান্দরের ছিলে কলা আর সুয়ারে সেনে কি কচু সুয়ারে সেনে কচু আর বান্দরের সিনে কলা বাঙাল ভাষায় বলতে ঢাকার লোক পরিষ্কার জানিয়ে দিতেন কি করবা হ্যাঁ বান্দরের সিনে কলা সুয়ারে সেনে কচু আর তুমিও কচু চিনছ আর কি চিনছ এই নিয়ে লাভ পূজা প্রতিষ্ঠার মারামারি এই নিয়ে থাকো এইটি হলো সাধুগিরি যে যত বড় আসনে বসতে পারবে হনুমান হতে পারবে সে তত বড় সাধু বর্তমান দিনে এই ইয়ে মাপকাঠি কার কত শিষ্য বেশি কে কত বেশি টাকা আনতে পেরেছেন কে কত বড় মঠ করতে পেরেছেন সোসাইটি কে কত কচুরি পুরি আপনাদের মুখে ঠেসে ঢুকিয়ে দিতে পেরেছেন এগুলো হচ্ছে গুরুত্ব আপনারাও যেরকম মূর্খ আপনাদের সেরকম লোকে মেলে কিছু করার নেই এই ত্রিবিক্রম মহারাজের কথা এটা মনে পড়ে আর আমি হাসি একা একা হ্যাঁ ঠিকই বলেছেন বান্দর সিনে কচুয়া সুয়ের হ্যাঁ, বান্দর সিনে কলা ঠিকই বলেছেন অন্য কিছু বোঝে না এসব কি বুঝবে তারা ছিঁড়বে কোনো কিছু তত্ত্বজ্ঞান আলোচনার কোনো প্রয়োজন নেই তাদের কেবল এইসব দাঙ্গা হাঙ্গামা মারামারি তাহলে আমরা আলোচনা প্রসঙ্গে এখানে দেখলাম যে সৃষ্টির আলোচনা প্রসঙ্গে প্রথমে মায়ার অধীশ্বর ভগবান বিবিধ রূপ ধারণ করতে ইচ্ছা করলেন যেটা উপনিষদ থেকে আমি বললাম এক্ষুনি এক অহম বহুসাম আমি এক আছি বহু হইব এই সময় যখন ভগবান একা বিদ্যমান ছিলেন এমনকি ভগবান যে শক্তির প্রকাশ করে ভগবানের শক্তির প্রকাশ না হলে শক্তির সঙ্গে খেলবে কে খেলাটা কার সঙ্গে করেন ভগবান ভগবান শক্তিকে প্রকাশ করেন তার সঙ্গে খেলেন আর শক্তি যদি প্রকাশ না কার সঙ্গে খেলবেন ওই জন্য তো এখানে সমা বা রুদ্ধ সমস্ত ভাগ সমস্ত শক্তিকে নিজের মধ্যে অবরুদ্ধ করে রেখে তিনি কি করতেন শয়ন করে রয়েছেন তাহলে আমরা দেখছি এই যে শয়ন করে রয়েছেন এই সময়তে শক্তির প্রকাশ নাই আর যখন শক্তির প্রকাশ নাই তখন শক্তির সঙ্গে খেলবার কোনো প্রশ্নই আসে না অর্থাৎ ভগবানের লীলা আমরা পাচ্ছি না নিত্য জগতে ভগবান বৃন্দাবনে তো করছেন কিন্তু এই যে মহাবিষ্ণু যেটাকে জগৎ তার আগে চুপচাপ বসে রয়েছেন চুপচাপ শয়ন করে রয়েছেন কোনো কিছু শক্তি প্রকাশ হলে তার সঙ্গে খেলা হয় শক্তির সঙ্গে ভগবানের বিলাসটাই হচ্ছে লীলা এখন শক্তি যখন প্রকাশ হলো না তখন স্বাভাবিকভাবে বলতে নেই বলবার দরকার পড়ে না সময় বলে কোনো কিছু ছিল না যখন সময় বলেও কোনো কিছু ছিল কথাটা আমার অনুভব করতে পারছে কিনা লোকে বলছেন সময় বলে কোনো কিছু ছিল না যে সময় করার কথা আমি বলছি যেটাকে আপনার টাইম বলেন গোনেন সেই সময়টাও ছিল না মহাকাল যেটাকে বলে মহাকাল নিত্য কিন্তু এরাও প্রকাশ পায় ভগবানের ইচ্ছায় এখন সে অবস্থায় ভগবান রয়েছেন তারপরে ভগবান ভগবানের ইচ্ছা হলো এক অহম বহুস্বাম তখন তিনি কি করলেন মায়ার অধীশ্বর সেই ভগবান বিবিধ রূপ ধারণ করতে ইচ্ছা করে আত্মমায়া দ্বারা যথাক্রমে প্রাপ্ত কাল অদৃষ্ট প্রকৃতি আশ্রয় করিয়েছিলেন অদৃষ্ট কাল এবং প্রকৃতি এটা আশ্রয় করে আস্তে আস্তে এক্সপ্যানশন করছেন বাড়াচ্ছেন ভগবান যখন কালেতে অধিষ্ঠিত হলেন ভগবান যতক্ষণ কালেতে অধিষ্ঠিত না হন কালের কোনো বিক্রম দেখা যায় না বিক্রম মানে প্রতাপ কালের দেখা যায় না ভগবান কালেতে অধিষ্ঠিত হলে কাল থেকে গুণের বিভাগ হলো শতরজ তমগুণ একথা কান খুলে আপনাদের শুনে রাখতে হবে যে শত রজ এবং তমগুণের প্রভাবে এই জগতে সমস্ত ক্রিয়াকর্ম চলছে কারোর অবিশ্বাস আছে নাকি কার অবিশ্বাস আছে ভগবান গীতাতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কি জানিয়েছেন কি জানিয়েছেন এ কথা আমি আগেও আলোচনা করেছি অনেকবার প্রকৃতে ক্রিয়া মানেনি গুণ ও কর্মের অবস্থা প্রকৃতি ক্রিয়া মানেনি প্রকৃতি তোমাকে কর্মে নিয়োগ করে রেখেছে যেমন একটা একটা কলুর বলদ কলুকি করে করে বলদটাকে বেঁধে দিয়ে নাক ধরে টানতে থাকে চলতে থাকে সে তে ঘুরতেই আছে তার কোনো কাজ নেই সেরকম প্রত্যেকটি জীবকে ভগবানের মায়া এরকম নাকে রশ্মি দিয়ে ঘোরাচ্ছে যেটাকে গীতাতে পরিষ্কার বলে দিয়েছেন প্রকৃতি ক্রিয়া মানানি গুণ ও কর্মের অবসা গুণ এবং কর্মের বসেতে প্রকৃতির যে শতরজতম গুণ এর দ্বারা পরিচালিত হয়ে মানুষগণ বিভিন্ন ক্রিয়াকর্মে ব্যস্ত রয়েছে এটা এই জগতে যারা সিদ্ধ মহাত্মা তারা কিন্তু এই অবস্থায় নেই তারা প্রকৃতির প্রভাবের বাইরে কিভাবে হয় বলছেন বাড়িতে হঠাৎ ঘরেতে দেখা গেল শান্ত ঘরেতে হঠাৎ লড়াই লেগে গেল কি করে বলছেন ভেতরে হঠাৎ কালকে কি ঘটনা ঘটেছিল সে কেন্দ্র করে এই শাশুড়িকে এই বৌমা একটা হট করে মুখ দিয়ে একটা শব্দ বলে ফেললো বলার সঙ্গে সঙ্গে শাশুড়ি গেল খেপে গিয়ে বিরাট উত্তর দিতে আরম্ভ করলো তার পেছনে বেরিয়ে গেল তার ছেলে এইভাবে তুমুল লড়াই শুরু হয়ে গেল এর পেছনে যদি অনুসন্ধান করা যায় কারণ তাহলে দেখবে এর পেছনে কি কি গুণ ক্রিয়া করছিল বই যে তমগুণ এবং রজগুণ হঠাৎ তমগুণের বিকার হলো তার মুখ দিয়ে একটা বাজে শব্দ বেরোলো সেই শব্দের প্রভাবটা তার কানে গেল সেটা শুনে তারও রজগুণের উদ্যোগ হলো লেগে গেল লড়াই দুম দাম দুম দাম ব্যাস এ পুড়িয়ে দিচ্ছে ও মেরে দিচ্ছে কেটে দিচ্ছে একে তাড়িয়ে দিচ্ছে কি হচ্ছে এগুলো প্রকৃতির ক্রিয়া মানেন প্রকৃতি তোমাকে নাচাচ্ছে কিরকম যেমন আমি পুতুল খেলার কথা বলেছিলাম ছোটবেলায় যারা বৃদ্ধ মানুষ আছেন তারা জানেন গ্রামে পুতুল খেলা হতো পুতুলগুলোকে পেছন দিকে কে নাড়াচ্ছে কেউ জানে না এ কালো সুতো বা চুল দিয়ে এরম নাচাচ্ছে এই পুতুলগুলো মারামারি করছে কথা বলছে আবার এই সব ব্যাপারগুলো হচ্ছে তাহলে প্রকৃতি ক্রিয়া মানানি এটা ঠিক এরকম প্রকৃতি দেবী বিভিন্ন মানুষের সংস্কার অনুযায়ী তাদের শতরজ শতরজ গুণের প্রভাব অনুসারে তাদেরকে পরিচালনা করছে সুতো ধরে যেরকম নাচায় ওরা নাচছে সবসময় নাচছে এইভাবে চৈতন্য চরিতামিতের বিচার যদি করা যায় সেখানে গভীরভাবে অনেক তত্ত্ব আমরা অনুভব করতে পারব পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেই ভাব উদয় কথাটা কত বড় সত্য কথা কেউ কেউ অস্বীকার করতে পারবে কোনো একটা মানুষকে সুস্থ মানুষকে যখনই পিসাচি প্রাপ্ত হচ্ছে তখন সে কি করবে ওই পিসাচিটা তার ভেতরে ঢুকেছে পিসাচি প্রাপ্ত হলে কি করবে পিসাচি নিজের ক্রিয়াকর্ম করবে এবং জেনে রাখবেন এই পেতাত্মা সেই সব ব্যক্তিদেরকে আক্রমণ করে যাদের গ্রহটা অত্যন্ত হালকা যাদের ভক্তি শৌচাচার নেই ভালো করে খেয়াল করবেন যাদের শৌচাচার নাই যারা লঘু সংখ্যা গুরু সংখ্যা ধোয় না কাপড় চোপড় কিছু না রাস্তা আদি কোনো নিয়ম মানে না যা খুশি করে শৌচাচার যাদের নাই আচরণ কিছু নাই এবং যারা গ্রহ যাদের খুব হালকা যাদের ভক্তি বলে কিছু নাই জগতিক ব্যাপারে যত আচার বিচার কম থাকবে যত গ্রহ হালকা থাকবে তত থাকে বেশি ধরবে কেন পেচারটা যখনই কারোর ভেতরে ঢোকেন ঢোকার আগে সবসময় আগে চিন্তা করবে ওর যে কনসিয়াসনেসের ডিগ্রিটা আছে ওটাকে আমি ওভারল্যাপ করতে পারবো কি না বোঝা গেল কি বললাম ওর যে কনসিয়াসনেসটা ভেতরে আছে যতটুকু চেতনা আছে ওটাকে আমার পক্ষে তাড়াতাড়ি চাপা দেওয়া সম্ভব হবে কিনা তাহলে তো আমার নিজের বিক্রম আমার নিজের যে ইনফ্লুয়েন্স সেটা প্রভাব করতে পারবো না যে ব্যক্তি স্বাস্থ্য আদি আলোচনা করেন যিনি গুরুচরণ আশ্রয় করেছেন যিনি মন্দিরে যান স্বাভাবিকই তার কনসিয়াসনেসের ডিগ্রি বেশি তাকে পেতাত্মা ধরতে পারবেই না কি করে ধরবে পেতাত্মা ধরে তো এইভাবে আগে ভেতরে ঢুকে পড়বে বাইরূপে তোমার চেতনাটাকে কভার কভার আপ করে দেবে তোমার চেতনাটাকে ঢাকা দিয়ে দেবে চেতনাটাকে ঢাকা দিয়ে এবার এবার নিজের দুম দাঁড়াক্কা আরম্ভ করলো পিসাচি পাইলে হয়তো মতিচ্ছন্ন হয় হ্যাঁ দক্ষিণ ভারতে মাদুরায়ের কন্যা কন্যা একমাত্র কন্যা ল্যাংটো হয়ে গাছে উঠে বললো রাজা বললো সপনাথ দুদিন পরে আমার কন্যার বিয়ে কি হলো ভূতে ধরেছে কাপড় করে গাছে উঠে বললো সপনাশ করেছে যে মন্ত্র বললে সে আরও বেশি করে তাকে একবার তেরে আসে কিছুতে হলো না লাস্টে দেখে গেল এই কি করে তুমি যাবে বলে লক্ষণ দেশিক রামানুচাচার্য তার চরণে জল এনে যাবো আমি সবাই তো অবাক বলে কালকে ছোঁড়া তার চলের জল আমরা এত বড় বড় ব্রাহ্মণ রয়েছি সাধু রয়েছি আমাদের জল কিছু না তোদের জলে কিছু হবে না এইভাবে প্রত্যক্ষ প্রমাণ ইতিহাস তাহলে পিসাচিকে তাড়াবার জন্য যখন সর্ষে দিয়ে এরকম ডলা মারে এরকমভাবে বলে আরে বাবা আমাকে ছেড়ে দে আর পাচ্ছি না আমায় ছেড়ে দে চিৎকার করবে বল যা এক্ষুনি যাচ্ছি এক্ষুনি কী করে যাবি আমি বিশ্বাস করবো কী করে এই সিলটাকে দাঁতে করে নিয়ে যা না জুতোটাকে যা ওখানে নিয়ে যা নিয়ে গেলে ফেলে দিয়ে অজ্ঞান হয়ে চলে গেল মানে ওই গেছে এইভাবে পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেই ভাব উদয় এটা জেনে রাখবে এই কথাটা মনে রাখলে আর মায়া বেশি বিক্রম প্রকাশ করতে পারবে বলে মনে হয় না আর ভুলে গেলে এখান থেকে ঘরের কথা ঘরে আর মঠের কথা মঠে তাহলে আর কোনো অসুবিধা নেই আমার সব চিৎকার চেঁচামেচি বিতা হয়ে গেল লাভ কিছুই নেই যাই হোক এখানে এখন বলছেন ভগবান যখন কালের ওপর অধিষ্ঠিত হলেন তখন শতরজ গুণের সমতা নষ্ট হলো খুব ভালো করে এটা মনে রাখতে হবে যখন সৃষ্টির কোনো ক্রিয়াকর্ম দেখা যায় না তার মানেই হলো শত রজ এবং তমগুণের ব্যালেন্সিং অবস্থা বোঝা গেল কি বললাম শত রজ এবং তমগুণের ব্যালেন্সিং অবস্থায় কোনো কিছু ক্রিয়াকর্ম দেখা যায় না শত রজ তমগুণ একবার ব্যালেন্স অক্ষোভিত অবস্থা কিন্তু যখনই কালের উপর অধিষ্ঠিত হলেন তখনই এই শতরজ গুণের যে ব্যালেন্সটা এটা ক্ষোভিত হলো ব্যালেন্সটা আপ ডাউন হয়ে গেল ব্যালেন্স যেই আপ ডাউন হয়ে গেল তখন গুণগুলো ক্ষোভিত হয়ে গেল ক্ষোভিত হয়ে একে অপরকে ডোমিনেট করার চেষ্টা করছে এইভাবে ভগবান কি করেন কালে অধিষ্ঠিত হলে কাল হইতে গুণের বিভাগ জন্মে শতরজগুণের সমতা নষ্ট হয়ে যায় তাতে সৃষ্টির জন্য একটা উন্মুখতা হয় সৃষ্টির জন্য একটা ক্রিয়েশন একটা সৃষ্টির একটা একটা মুহূর্ত আসে এবার সৃষ্টি হবে সম্ভাবনা পসিবিলিটি আসে আর তখন ভগবানের অধিষ্ঠান বসে প্রকৃতি তখন রূপান্তর আয়ন করে প্রকৃতি কাল কর্মগুণ জীব ইত্যাদি অদৃষ্ট এইসব তত্ত্বগুলো আমি আলোচনা করছিলাম আর জীব অদৃষ্ট রূপী একটা মহত্তত্ত্বের একটা সম্ভাবনা দেখে মহত্তত্ত্ব মানে কি মহত্তত্ত্ব মানে একটা বিগ একটা বিরাট সম্ভাবনা জীব এই সৃষ্টির একটা গোপন রহস্য এটাকে বলা হয় মহত্তত্ত্ব মহত্তত্ত্ব জন্ম নিল এইটার থেকে এবার সমস্ত সৃষ্টি তৈরি হয় এই মহত্তত্ত্ব থেকে রজ এবং শতগুণের দাদা বর্ধিত হয়ে বিকারপ্রাপ্ত হল এই বিকারপ্রাপ্ত যখন হলো তখন দ্রব্য জ্ঞান এবং ক্রিয়াশক্তি স্বরূপ তমপ্রধান একটা তত্ত্ব হল তার নাম অহংকার তত্ত্ব আপনারা জেনে থাকবেন যে অহংকার তত্ত্ব ছাড়া কোনোদিনই কেউ কেন ক্রিয়াকর্ম করতে পারে না বলে আবার কি কথা বললেন বলে হ্যাঁ অহংকার তত্ত্ব ছাড়া কোনো ক্রিয়াকর্ম সম্ভব হয় না বলে কেন বলে এই অহংকারটা কখনো শুদ্ধরূপে বৈষ্ণবদের মধ্যে থাকে শুদ্ধরূপে সেই শুদ্ধরূপে অহংকারটার মানে হলো আমি কৃষ্ণের দাস এ শুদ্ধ অহংকার যখনই এই অহংকারটা বিকৃত রূপে থাকে তখন আমি তো মায়ার দাস এই মায়ার দাসত্ব করতে ব্যস্ত হয়ে পড়ে তখন মায়ার দাসত্ব করতে গিয়ে কখনো রাজা কখনো প্রজা কখনো ভিকিরি এখানে চৈতন্য চৈতন্য সুন্দরভাবে বলেছে দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায় যাকে পানিশমেন্ট দিচ্ছে রাজা তাকে দড়িতে বেঁধে ওপর থেকে এরকমভাবে ফেলছে জলে এরম এরম করছে আবার তুলে নিচ্ছে আবার জলে ফেলছে এরা চৈতন্য চৈতামিত বলছে কখনো রাজা কখনো প্রজা কখনো ভিকারি কখনো পশু পাখি কখনো স্ত্রী কখনো পুরুষ বিভিন্ন জনিতে ফেলে দিচ্ছেন ফেলে এই জীব সকল নিজের কর্মফলে অনন্তকাল ধরে এরকমই জন্ম এবং কর্ম অনাদি কর্ম ফলে পরিহবার নব জলে তরিবারে না দেখি উপায় ভক্তিমীর ঠাকুর এসব বলেছেন অনাদি কর্ম ফলে পরিমা পবি ভবার নবজলে তরিবারে না দেখি উপায় পরে দেখা গেল সাধুগুরু বৈষ্ণবের যখন সঙ্গ হয়ে গেল তখন সমাধান সেটা চৈতন্য চরিতমেতে বলছেন যে এই ভাসতে ভাসতে একটা কাষ্ঠখণ্ড যেমন কুলেতে ভেরে একটা কাঠের খণ্ড অনেক দিন ধরে জলে ভাসতে ভাসতে একটা কুলেতে যখন এলো তখন কুলে এসে এবার ঢেবেতে ধাক্কা দিয়ে দিল সে পারে গিয়ে পড়ল চৈতন্য চরিত সে এরকমভাবে বলেছে যে অনাদিকাল ধরে এই মায়া সাগরে ভাসতে ভাসতে কখনো কোনো সৌভাগ্যক্রমে তার কুলেতে এসে পড়ল এবার সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে তার কি হলো আত্মজ্ঞান হলো তখন সে জানতে পারল এই জগতের কোনো বস্তু বা ব্যক্তি আমার আপনজন নয় আমার একমাত্র আপনজন হলো ভগবান এছাড়া কোনো এটা কোনো গল্প কথা নয় এটা হচ্ছে মোস্ট প্র্যাকটিক্যাল বিষয় এত বড় বিজ্ঞান ভিত্তিক বিষয় জগতে আর কিছু দেখাতে পারবেন না আপনাদের কারোর ক্ষমতা নেই তাহলে এই সত্যটা জানবার জন্য কত দেরি হয়ে গেল আমাদের কত জন্ম আমরা নষ্ট করলাম এখনও আমরা এই মানুষদেহ মনুষ্যদেহ লাভ করেছি এত সুন্দর চোখ হাত পা কান নাক মুখ কত বুদ্ধি দিয়েছেন ভগবান এখনও বলছি এক জন্মে কি ভগবানকে পাওয়া যায় আরে ছাগল এক জন্ম এটা অনন্ত জন্ম ধরে চলছে যারা বলে এসব ফাঁকিবাজি কথা এক জন্মে কি হয় এক জন্ম মানে এটা কি এক জন্ম মানে নাকি তো অনন্ত জন্ম ধরে ঘুরছি তাই এটা এক জন্ম হলো কে বললো এক জন্ম অনাদিকাল ধরে এটা চলছে <coughs> তাহলে যার এরকম অবস্থা হলো সেই হলো তাহলে দেখলাম অহংতত্ত্ব ছাড়া হয় না কেন ভক্তের এরম ভাব আসবে আমি ভগবানের দাস এটাও তো একটা অহংকার তা অহংকার শুদ্ধরূপে থাকলে সেটা বন্ধনের কারণ হয় না অহংকার যখন অহংকার যখন অশুদ্ধ রূপে থাকে তখন সেটা এটা আমার ছেলে এটা আমার স্বামী এটা আমার বাড়ি জানেন এটা আমার বাড়ি এইভাবে সব আমার তোমার করে খুনোখুনি হয় তাহলে অহংতত্ত্ব যখন শুদ্ধরূপে থাকে তখন সেটা কি এটা ভালো অহংতত্ত্ব না তাহলে হবেই না ভজন করতে ইচ্ছে করবে কী করে আমি এসব কথা অন্য অন্য সভাতেও প্রচুর আলোচনা করেছিলাম সেগুলো সব পুনঃ পুনঃ আলোচনা করলে অনেক সময় লাগে সময় চলে যায় এইসব তোলা আছে কেউ যদি শোনে তো ভালো অহংকারের অধিষ্ঠাত্রী দেবতা শঙ্কর্ষণ বাসুদেব বলে চিত্তের বলেছিলাম এসব কথা হ্যাঁ অনিরুদ্ধ মনের এতে সব কথা বলেছিলাম সমস্ত কিন্তু কে শোনে শোনার লোক কই বারবার একই কথা আলোচনা করলে সময় চলে যাবে যাই হোক আমি দেখছি কি করা যায় সময় যদি হয় এখানে বলছেন তাহলে তমগুণ তাহলে কি হলো ভগবানের ওই যদি কালেতে অধিষ্ঠিত হলো তখনই তার তো শতরজ তমগুণের বৈষম্য দেখা দিল তাতে সৃষ্টির একটা উন্মুখতা চলে এলো তার সঙ্গে প্রকৃতি তখন রূপান্তর আনান করে ভগবানের অধিষ্ঠান বসে এবং জীবের অদৃষ্ট রূপে মহত্তত্ব জন্ম নেয় আর সেটা আবার রজ এবং শতগুণের দ্বারা বর্ধিত হয়ে মহত্তত্ব বিকারপ্রাপ্ত হয় এবং তা থেকে দ্রব্য ম্যাটার ম্যাটার দ্রব্য আর তার সেন্স দ্রব্য জ্ঞান এবং অ্যাকশন ক্রিয়া অ্যাকশন এগুলো সৃষ্টি হয় হ্যাঁ দ্রব্য জ্ঞান এবং ক্রিয়াশক্তি স্বরূপ তম প্রধান একটা বিষয় তৈরি হয় তত্ত্ব প্রকাশ তার নাম হচ্ছে অহংকার তত্ত্ব এই অহংকার তত্ত্ব না হলে সৃষ্টির কোনো কিছুই সম্ভব হবে না তারপরে এই অহংকার তত্ত্ব বিকৃতভাব হয়ে তারপরে এই অহং তত্ত্ব যেটা হলো এই অহং তত্ত্বটায় ডিভিশন হয়ে তাতে সাত্ত্বিক অহংকার অহং তত্ত্ব হলো এখন অহং তত্ত্ব হলো এই অহং তত্ত্বটা ডিভিশন হয়ে সাত্ত্বিক অহং সাত্ত্বিক অহংকার রাজসিক অহংকার এবং তামসিক অহংকার তিন রকম বোঝা যাচ্ছে ভালো করে সাত্বিক অহংকার থেকে দেবতাগণ হলো সেটা আমি আগেও কদিন আগেও বলেছি সাত্বিক অহংকার থেকে কিভাবে দেবতাগণ হলো রাজস্বিক অহংকার থেকে সাত্বিক অহংকার থেকে দেবতাগণ হলো আর রাজস্বিক অহংকার থেকে ইন্দ্রিয়গণের জন্ম হলো আর তামসিক অহংকার থেকে তন্মাত্র শব্দ স্পর্শ রূপরস গন্ধ ইত্যাদি উৎপত্তি হল শব্দ স্পর্শ রূপরস গন্ধ শব্দ স্পর্শ রূপরস গন্ধ এই পঞ্চতন্মাত্র গঠিত হল এখন এইখানে অত্যন্ত গভীর বিচার করতে হবে অন্যদিকে মন চলে গেলে কিছুই বোঝা যাবে না এখন যে আলোচনাগুলো হবে তার মধ্যে যদি মন অন্যদিকে চলে যায় তাহলে বিন্দু বোঝা যায় মাথা খারাপ হয়ে যাবে সেই বলছেন এই যে অহং তত্ত্ব থেকে ভাগ হয়ে সাত্ত্বিক অহংকার থেকে দেবতাগণ রাজসিক অহংকার থেকে কি হলো ইন্দ্রিয়গণ এবং তামসিক ইউর অ্যাটেনশন প্লিজ তামসিক অহংকার থেকে শব্দ স্পর্শ রূপরস গন্ধ ইত্যাদি উৎপন্ন হলো এখন শব্দ স্পর্শ রূপরস গন্ধ এগুলো কি করে হলো আকাশ আদি বিস্তার হলো কি করে এগুলো সব আমাদের বিচার করে দেখতে হবে কি করে হলো এগুলো একে একে বলে এই সাত্বিক অহংকার থেকে দেবতা রাজস্বিক অহংকার থেকে ইন্দ্রিয় সম তামসিক অহংকার থেকে পঞ্চভূতের উৎপত্তি হলো পঞ্চভূতের উৎপত্তি কি করে হলো সব বীজ রূপে এই সংসারের মূল হলেন ভগবান যে কথা আলোচনা করতে গিয়ে আমি পূর্বে বলেছিলাম একটি বটবৃক্ষের বয়স হল তিন হাজার বছর আড়াই তিন হাজার বছর দেখে কি চিনতে পারবে পাগল হয়ে যাবে সেই বটবৃক্ষটার কোথায় মূল কোথায় আসল মূলটা কেউ খুঁজে পাবে না এরকমভাবে সংসারের যে একেবারে মূল সেটা কোথায় হয়েছে বলছে এইভাবে আমি যে বলছি এইভাবে থেকে এক্সপ্যানশন প্রকাশ হয়েছে আশ্চর্যজনক অবস্থা একটা বটবৃক্ষের ফল একটা পাখি ভোজন করে তার থেকে যে বিষ্ঠা ত্যাগ করবে সেটা যদি উপযুক্ত জায়গায় জল হাওয়া বাতাস প্রাপ্ত হয় তাহলে কি হবে সেখান থেকে সেখান থেকে অঙ্কুরিত হবে অঙ্কুরিত হওয়ার পর সেই অঙ্কুর থেকে কি হবে আস্তে আস্তে গাছ বড় হবে আলো বাতাস জল প্রাপ্ত হওয়ার পর সেই বৃক্ষটা আস্তে আস্তে বড় হতে হতে যখন সেটা দু হাজার তিন হাজার বছর হয়ে যাবে তখন এই বৃক্ষটার মূল কোথায় কেউ বুঝতে পারবে অর্থাৎ ভালো করে এটা খুব চিন্তা করতে হবে বিচার করতে হবে যেমন একটা বটবৃক্ষের বা যে কোনো বৃক্ষে শুধু বটবৃক্ষ হলে তো খুব ভালো হয় পূজাটা সুবিধা হয় বটবৃক্ষের যেমন এই যে শাখা পোশাখা মূল কোথায় যে চলে গেছে কেউ ধরতে পারছে ঠিক সেরকমভাবে কোনো বীজ থেকে যখন গাছ উৎপন্ন হয় তখন ওই বীজটাকে আর খুঁজে পাবেন না এই জন্য আমাদের জগতে অনেক উৎপন্ন বীজ আগে না গাছ আঁকে বীজ আগে না গাছ আঁকে অনেক তর্ক বিতর্ক বাস্তবিকে কোনোটাই আগে না বেটা সমস্ত মূলে হলো ভগবান সব তর্ক বিতর্কে ঝেঁটিয়ে ফেলে দাও কিচ্ছু না এইসব তর্ক বিতর্কের সৃষ্টি করে কিচ্ছু হবে না তাহলে যখন এটা গাছ উৎপন্ন হয় বীজ থেকে তখন মূল তো আর আর কোথা থেকে পাবে বীজটা বিষটা থেকে ফেটে ফুটে এখন বেরিয়ে গেছে গাছ ঠিক সেরকমভাবে যখন ভগবান এই জগৎকে ধীরে ধীরে প্রকাশ করেছেন তার যে মূল রহস্য আমি আস্তে আস্তে বলছি যার ক্ষমতা আছে সে মনে রাখুন আর নালে ভুলে যান আর কি করব। তাহলে বলা হলো এই পঞ্চভূতের উৎপত্তি হবে সাত্বিক অঙ্কার থেকে দেবতারা হয়ে গেল তাম আর রাজসিক থেকে বললাম এক্ষুনি ইন্দ্রিয়গণ কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় ইত্যাদি আর তামসিক অহংকার থেকে তন্মাত্র এবং বলছে পঞ্চভূতের উৎপত্তি তামস ভূতাদির বিকাশ থেকে আকাশ উৎপন্ন হয় তামস ভূতাদির বিকাশ থেকে কি হয় আকাশ যেটাকে আপনারা স্পেস বলেন জগতে এমন কোনো বস্তু নেই যার ভেতরে স্পেস অর্থাৎ আকাশ নেই আছে জগতে এমন কোনো বস্তু আছে যার ভেতরে আকাশ নেই কে আছে এখানে উত্তর দেবে কে জগতে এমন কোনো বস্তু আছে যার ভেতরে আকাশ নেই কি ব্যাপার কেউই বলতে পারে না আকাশ ছাড়া বস্তু হয় না যদি কোনো ব্যক্তি কেন মহারাজ লোহার একটা খণ্ড রয়েছে যার ভেতরে আকাশ আছে এমন হ্যাঁ আছে যারা বিজ্ঞান পড়েছে তারা জানে যারা হায়ার সায়েন্স পড়েছেন যারা তাছাড়া সাধারণ বোকালোক কি বুঝবে ওর ভেতরেও স্পেস আছে কে বললো নেই যত ডেন্সিটি গাঢ় করে দেবে এ পৃথিবী পৃথিবীর এই যে আর্থ যেটাকে পৃথিবী দেখছো সেটা ওপরটা দুধের স্বরের মতো একটা লেয়ার পড়েছে এটাকে মাটি বলা হয় তার ভেতরে এখনো গলিত অংশ যেটাকে লাভা বলা হয় এখনো দেখবেন জাপান ফাপানে লাভা বেরিয়ে পড়ে এরকম সমুদ্রের জল দেখতে অগ্নিয়গিরি এখন যদি কোনো সায়েন্টিস্ট বলে আমি এই পৃথিবীর যে অ্যাভারেজ ডেন্সিটি পৃথিবীর অ্যাভারেজ কেন বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেন্সিটি আছে একটা অ্যাভারেজ ডেন্সিটি যদি হয় এখন যদি পৃথিবীর ডেন্সিটিটাকে পৃথিবীর ডেন্সিটিটাকে যদি ইনফিনিটির দিকে আমি নিয়ে যাই তাহলে কি হবে আমি নিজেই প্রমাণ করে দেবো এই পৃথিবীটাকে একটা বিন্দুর মধ্যে নিয়ে আসবো টোটাল এই পৃথিবীর ভলিউমটাকে আমি একটা বিন্দুর মধ্যে আনতে পারবো কেউ আছে এখানে শিক্ষিত লোক না না বলবে আমার সঙ্গে তর্ক করে কেউ পারবে না তাই আমি বলছি ভলিউম তার ডেন্সিটির সঙ্গে প্রপোর্শনে থাকে তাহলে যদি ডেন্সিটিটাকে যদি ইনফিনিটি দিকে আমি পরিচালনা করি পৃথিবীর ভলিউমটা আস্তে আস্তে ডেন্সিটি ডেন্সার ডেন্সার ডেন্সার ডেন্সার হতে একেবারে ঘনীভূত একটা বিন্দুতে চলে আসবে যদি ওরকম ডেন্সিটি সম্ভব হয় যদি আপনারা কল্পনাই করতে এই ডেন্সিটি হয় নাকি হ্যাঁ হতেও পারে ভগবানের পক্ষে সবই সম্ভব তা নাহলে এই সৃষ্টি হলো থেকে যদি বলবেন মহারাজ কিছুই ছিল না হঠাৎ সৃষ্টি করতে গেল আমি তো তার উত্তরই দিচ্ছি সৃষ্টিটা কীভাবে এক্সপ্যানশন হচ্ছে ভাবে খুলছে আবার যখন দেখবেন প্রলয় হবে তখন একটা সৃষ্টির কজটা একটা সৃষ্টির কারণ আর একটা আগের সৃষ্টির কারণ যে সাবমার্চ করবে যারা শিক্ষিত লোক তারা বুঝতে পারছেন সৃষ্টি যখন এক্সপ্যানশন ফুল ফ্লেজেড যখন ধ্বংস হয়ে যায় পূর্ণ পরিপূর্ণ তখন যে কারণটা একেবারে শেষে আছে হয়েছে সে কারণটা তার আগের কারণে সাবমার্চ করবে তার কারণটা তার পরের কারণে সাবমার্চ করবে এই করতে বলতে যেমন ফোল্ডিং ফোল্ডিং আপনারা যা ফোল্ড হতে হতে হতে হতে আবার গিয়ে একেবারে কলাপস মেরে যায় যা কিচ্ছু নেই বোঝা গেল কি বললাম তাহলে দেখা গেল আমাদের সৃষ্টি কি করে এক্সপ্যানশন হচ্ছে ধীরে ধীরে সৃষ্টি কি করে প্রকাশ হচ্ছে বসুন একটু জল খেয়ে হরিকথা শুনতে পারেন না তার কি হরিকথা শুনবে প্রহ্লাদ মামার চারিদিকে আগুন জ্বালিয়ে দিচ্ছে ওর মধ্যে হরিকথা শুনছে বললো কোথায় আগুন আমি তো বুঝতে পারছি না তা আপনাদের আমি তো অবাক এটি জলের ছিটা সহ্য করতে পারে না ফুলের ঘায়ে মূর্ছা যায় এরা শুনবে হরিকথা হ্যাঁ হরিকথা শুনবার জন্য কত কিছু করতে হয় জড়জগতে যারা আগে পড়াশোনা করতেন এই জড় সংসারে তারা পর্যন্ত পুকুর পেরিয়ে মাথায় করে বই নিয়ে এই এক গ্রাম থেকে কোন গ্রামে পড়তে যেতেন এখন তো এখানে গ্রামে গ্রামে স্কুল হয়ে গেছে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে খুব ভালো তোমার ছেলে মানুষ হবে ইংলিশ মিডিয়ামে পড়ে এই হচ্ছে আমাদের অবস্থা এখানে আমরা দেখলাম তাহলে তামসিক এই যে এ থেকে আকাশ উৎপন্ন হলো স্পেস আকাশ উৎপন্ন হলো এবার এই যে আকাশ উৎপন্ন হলো এই আকাশের রহস্যটা কি কি করে হলো বলে এটা বলে তমগুণ থেকে আকাশ হয়েছে তামস ভূতাদির বিকার থেকে আকাশ উৎপন্ন হয় আর আকাশের গুণ হলো শব্দ আকাশের গুণ শব্দ আকাশের গুণ হলো শব্দ আকাশের গুণ হলো শব্দ এবার এই শব্দ যদি না হতো শব্দ আদি উৎপত্তি আকাশের সঙ্গে সঙ্গে শব্দ তামসিক বিকার তামসিক গুণ বিকার প্রাপ্ত হয়ে তামস ভূতাদি বিকার আকাশ হয় শব্দ আকাশের সূক্ষ্মরূপ শব্দ আকাশের সূক্ষ্মরূপ এবার এই শব্দ যদি না হতো তাহলে কিছুই হতো না শব্দের ফলেতে অনেক কিছু এবং আমরা শব্দ থেকে যে বিশ্বের উৎপত্তি হয়েছে এটা শব্দব্রহ্মের বিচার ক্রমে চেতনা জাগরণ গ্রন্থেতে আমরা অ্যানাটিক্যালি আমি আলোচনা করে প্রকাশ করেছি চেতনা জাগরণ একটা গ্রন্থ গোমাতার গোহত্যার ব্যাপার তাহলে দেখা যাচ্ছে এই আকাশ যেটাকে বলছে আকাশ এই আকাশ বিকারপ্রাপ্ত হলে তা থেকে কি হয় বায়ুর উৎপত্তি হয় প্রথমে আকাশ হলো প্রথমে আকাশ হলো এত গুরুত্বপূর্ণ আলোচনা এখানেই বিঘ্ন শ্রেয়াংশে বিঘ্নানি বহু ভালো কাজেতে সবসময় বিঘ্ন আসবে কিন্তু এটাতে ভেঙে পড়লে চলেন বলছেন প্রথমে আকাশ হলো আকাশের স্বাভাবিক গুণ হলো কি শব্দ সূক্ষ্ম গুণ এবং আকাশ এবার বিকারপ্রাপ্ত হলে তার থেকে তো বায়ুর উৎপত্তি হল আকাশ বিকারপ্রাপ্ত হয়ে কি হলো বায়ুর উৎপত্তি হলো এখন বায়ু যেটাকে বলছেন তার মধ্যে স্বাভাবিকভাবে চিন্তা করে দেখুন বায়ু যেটাকে বলছেন বায়ু যেটাকে বলছেন তাহলে তাহলে তার আগের কারণটা থাকবে আকাশের গুণ যেন ভূতে তাহলে যেটাকে বায়ু বলছো বায়ুর মধ্যে আগের যে গুণটা শব্দ এটা স্বাভাবিক থাকবে বোঝা গেল কি বললাম কেন ওটার থেকে তো এটা এসছে এইবারেতে বায়ু আকাশের শব্দকে ধারণ করবে করে থাকে বায়ুর দ্বারাই আমরা শব্দগুলো আমার শব্দটা আপনাদেরকে বায়ুর দ্বারাই যাচ্ছে ইথার তরঙ্গ এটা বলে বৈজ্ঞানিকরা বায়ু থেকে দেহ ধারণ ইন্দ্রিয় মন এবং শরীরের পটুতায় জন্মে বায়ু ছাড়া কিছুই হয় না সমস্ত বস্তুর অন্তরে বাহিরে স্পেস অর্থাৎ আকাশ থাকবেই থাকবে আর আকাশ থাকলে পরে বায়ুও থাকে কিছু না কিছু যত সূক্ষ্ম রূপে থাকবে তাহলে অদৃষ্ট কর্ম স্বভাববশত অদৃষ্ট কর্ম এবং স্বভাববশত এখনকার এই যেটাকে বায়ু বললাম বায়ু তন্মাত্র হলো এই বায়ু যখন বিকারপ্রাপ্ত হবে তখন থেকে তার থেকে তেজ উৎপন্ন হবে বায়ু বিকারপ্রাপ্ত হলে তার থেকে তেজ উৎপন্ন হবে তেজ মানে রূপ তেজ মানে দেখা যাবে তাই যেখানেই তেজময় বস্তু তেজ উৎপন্ন হলে দেখবেন তার মধ্যে শব্দ স্পর্শ এবং রূপ তিনটেই থাকবে কেন এর আগের ভূতগ্রহণগুলি থেকে এর উৎপত্তির কারণগুলো আগে এর উৎপত্তির কারণটা আগের থেকে হয়েছে তা আগের থেকে হলে থাকবে যেমন একশো টাকার মধ্যে দশ টাকা এমনি থাকবে